শোনরে মমিন মুসলিম বলে খোদা রহিম শোনরে মমিন মুসলিম বলে খোদা রহিম নবীর দমন ধরো জন্নত চলো ভুলে যেও না এসেছে শেষ জমানা এসেছে শেষ জমানা শনির মমিন মুসলিম বলে খোদা রহিম শনির মমিন মুসলিম বলে খোদা রহিম নবীর দমন ধরো জন্নত চলো ভুলে যেও না এসেছে শেষ জমানা এসেছে শেষ জমানা দয়ার নবী আছে শুয়ে মদিনা আজ কাঁদে নবী উম্মতের মায়ায় দয়ার নবী আছে শুয়ে মদিনা মায় আজো কাদে নবী উম্মতের মায়ায় রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি কি হবে মোর উম্মতের উপায় উম্মত বিনে নবী যাবে না জান্নাতে উম্মত বিনে নবী যাবে না জান্নাতে এমন নবী কোথাও খুঁজে পাবে না এসেছে শেষ জমানা এসেছে শেষ জমানা শোনে রে মমিন মুসলিম বলে খোদা রহিম শোনে রে মমিন মুসলিম বলে খোদা রহিম নবীর দমন ধরো জান্নাত চলো ভুলে যেও না এসেছে শেষ জমানা এসেছে শেষ জমানা নবীর প্রেমে পাগল ছিল সব সাহাবি দিনের তরে দিয়ে গেলেন জন কুরবানি নবীর প্রেমে পাগল ছিল সব সাহাবি দিনের তরে দিয়ে গেলেন জান কুরবানি মোরা তো তার উম্মতি কি করেছ বলো তুমি মোরা তো তার উম্মতি কি করেছ বলো তুমি নামাজ রোজা আদা করো তবে নবীজির প্রেমী বলে আল্লাহ রহমান দিল প্রমাণ কোরআন বলে আল্লাহ রহমান দিল প্রমাণ কোরআন নবীর অশিলা ছাড়া কেউ কোনদিন নাজাত পাবে না এসেছে শেষ জমানা এসেছে শেষ জমানা শোনের মমিন মুসলিম বলে খোদা রহিম শোনের মমিন মুসলিম বলে খোদা রহিম নবীর দামন ধরো জন্নত চলো ভুলে যেও না এসেছে শেষ জমানা এসেছে শেষ জমানা শোনের মমিন মুসলিম বলে আল্লাহ রহিম শোনের মমিন মুসলিম বলে খোদা রহিম নবীর দমন ধরো জন্নত চলো ভুলে যেও না এসেছে শেষ জমানা এসেছে শেষ জমানা শেষ কথা শেষ কথা কে যাবি চলে আই মদিনা যে থাই নবীজি ঘুমায় কে যাবি চলে আই মদিনা কোথায় নপিজি ঘুমায় কার আশায় আজ হেতায় কাটাবি সবার আপন করেও হারাবি কি হবে আরে জীবন তোর যদি আসে মরণ কি হবে আরে জীবন তোর যদি আসে মরণ চুমেন নবীর চরণ করেন খোদার শরণ ওরে ফিরোজ হাসান ছেড় না নবীর দামান ওরে ফিরোজ হাসান ছেড় না নবীর দামান নবী বিনা কখনো তুমি জান্নাত পাবে না এসেছে শেষ জমানা এসেছে শেষ জমানা শোনের মমিন মুসলিম বলে খোদা রহিম শোনের মমিন মুসলিম বলে খোদা রহিম নবীর দামান ধরো জান্নাতে চ چلو بھولے جیو نا ایسے چھ شیش زمانہ ایسے شیش زمانہ ایسے چھ شیش زمانہ